บุ๊กทูสามสิบแปดอาร์ทริชอาร์ทริชในรถแท็กซี่ แท็กซี่เตแท็กซี่เตช่วยเรียกรถแท็กซี่ให้ด้วยค่ะ অনুগ্রহ করে একটা ট্যাক্সি ডেকে দিন অনুগ্রহ করে একটা ট্যাক্সি ডেকে দিন ไปสถานีราคาเท่าไหร่คะ স্টেশন যেতে কত টাকা লাগবে স্টেশনে যেতে কত টাকা লাগবে ไปสนามบินราคาเท่าไหร่คะ বিমানবন্দরে যেতে কত টাকা লাগবে বিমানবন্দরে যেতে কত টাকা লাগবে กรุณาตรงไปค่ะ অনুগ্রহ করে সোজা সামনের দিকে চলুন অনুগ্রহ করে সোজা সামনের দিকে চলুন กรุณาช่วยเลี้ยวขวาตรงนี้ค่ะ অনুগ্রহ করে এখান থেকে ডান দিকে যান অনুগ্রহ করে এখান থেকে ডান দিকে যান กรุณาช่วยเลี้ยวซ้ายตรงหัวมุมค่ะ অনুগ্রহ করে কোনার থেকে বাঁ দিকে বাঁক নিন অনুগ্রহ করে কোনার থেকে বা দিকে বাঁক নিন ดิฉันรีบ আমার খুব তাড়া আছে আমার খুব তাড়া আছে ดิฉันมีเวลา আমার হাতে সময় আছে আমার হাতে সময় আছে กรุณาขับช้าลงได้ไหมคะ অনুগ্রহ করে ধীরে ধীরে গাড়ি চালান অনুগ্রহ করে ধীরে ধীরে গাড়ি চালান กรุณาจอดรถที่นี่ค่ะ অনুগ্রহ করে এখানে থামুন অনুগ্রহ করে এখানে থামুন กรุณารอสักครู่นะคะ অনুগ্রহ করে এক সেকেন্ড থামুন অনুগ্রহ করে এক সেকেন্ড থামুন เดี๋ยวดิฉันกลับมาค่ะ আমি এখনই ফিরে আসব আমি এখনই ফিরে আসব ขอใบเสร็จให้ดิฉันด้วยนะคะ অনুগ্রহ করে আমাকে রসিদ দিন অনুগ্রহ করে আমাকে রসিদ দিন ดิฉันไม่มีเงินทอน আমার কাছে খুচরো পয়সা নেই আমার কাছে খুচরো পয়সা নেই ไม่เป็นไร ที่เหลือนี้ให้คุณค่ะ ঠিক আছে অনুগ্রহ করে বাকি টাকা আপনি রেখে দিন ঠিক আছে অনুগ্রহ করে বাকি টাকা আপনি রেখে দিন ขับไปส่งดิฉันตามที่อยู่นี้ค่ะ আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন ขับไปส่งที่โรงแรมของดิฉันด้วยค่ะ আমাকে হোটেলে নিয়ে চলুন আমাকে হোটেলে নিয়ে চলুন ขับไปส่งดิฉันที่ชายหาดค่ะ আমাকে তটে নিয়ে চলুন আমাকে তটে নিয়ে চলুন